قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকর আজকে জুমার দিন আজানের সাথে সাথেই জুমার খুদ্বার এই আলোচনার মসজিষে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন মহান মালিকের দরবারে দিল খুলে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার আমাদের আলোচনার বিষয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান মিরাস নীতি ইসলামের মিরাস বন্টন এটার গুরুত্ব দেখেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হল ইসলাম ইসলাম এটা ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা ইসলামের অনুসরণের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন ভারসাম্যপূর্ণ হবে ইসলামের অনুসরণের মাধ্যমে আমাদের পরিবারগুলো ভারসাম্যপূর্ণ হবে ইসলামের অনুসরণের মাধ্যমে আমাদের সমাজ ভারসাম্যপূর্ণ হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ হবে ইসলামের অনুসরণের মাধ্যম আর ইসলামের অনুসরণ যদি বাদ দেওয়া হয় ইসলামের নীতিমালা যদি ভঙ্গ করা হয় এর দ্বারা ব্যক্তি জীবন অশান্তিপূর্ণ হয়ে ওঠে কারণ ভারসাম্য যখন নষ্ট হয় অশান্তি তৈরি হয় ইসলামের নীতিমালাকে ভঙ্গ করার কারণেই পরিবারগুলো অশান্তিপূর্ণ হয় পরিবারে অশান্তি চলে আসে ইসলামের নীতিমালা ভঙ্গ করার কারণে সমাজ জীবন অসহনীয় হয়ে ওঠে আর ইসলামের নীতিমালাকে ভঙ্গ করার কারণেই একটি রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রে পরিণত হয় রাষ্ট্র থেকে শান্তি শৃঙ্খলা এটা নষ্ট হয়ে যায় তাই মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজের ব্যাপারে ইসলামের একটা ভারসাম্যপূর্ণ নীতিমালা আছে যেটা খুবই সুন্দর চমৎকার আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের সম্পদ এই সম্পদটা এটা অনেক সময় সুখের হয় সম্পদটা অনেক সময় শান্তির হয় আবার অনেক সময় এই সম্পদটাই অশান্তির এবং কলহের কারণ হয় একটা পরিবারের মাঝে সম্পদটা ঠিক যেরকম তাদের পরিবারটাকে শান্তি এবং সুখের করতে পারে এই সম্পদের কারণেই একটা পরিবার ধ্বংস হয়ে যায় এই পরিবারের ধ্বংসের কারণ কি সম্পদ সম্পদ এই পরিবারটাকে তসনস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এই সম্পদ উপার্জন এবং সম্পদ ব্যয় সম্পদের ব্যবহার এতে যখন আল্লাহর হুকুম পালন করে হবে সম্পদটা ব্যক্তির জন্য তার পরিবারের জন্য এটা সুখের হবে এটা নিয়ামতের সম্পদ হবে এই সম্পদটা আল্লাহর নিয়ামত আর এই সম্পদটা যখন আল্লাহর নীতিমালা ইসলামের নীতিমালা এটা আয় করার ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করার ক্ষেত্রে যখন আল্লাহর নীতিমালাকে নষ্ট করা হবে তখন এই সম্পদটাই ব্যক্তির জন্য তার পরিবারের জন্য অশান্তির কারণ হয় তাই শুধু সম্পদের মাঝে শান্তি নাই আসলে শান্তি হল দিনের মাঝে শান্তি হল আল্লাহর দেয়া নীতিমালার সাথে হল শান্তির সম্পর্ক এই নীতিমালার আলোকে যখন সম্পদের উপার্জন সম্পদের ব্যবহার সম্পদের ব্যয় হবে তখন এটা সুখের হবে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি আছে পারিবারিক জীবনে অশান্তি আছে অনেকে সম্পদ আছে কিন্তু সে সুখে নাই সম্পদ আছে কিন্তু সে তার পরিবারকে সুখ দিতে পারছে না কারণ হল সম্পদের আয় সম্পদের ব্যয় সম্পদের ব্যবহার এটা আল্লাহর দেয়া নীতিমালা এটাকে অটুট রাখা হচ্ছে না এটাকে নষ্ট করা হচ্ছে যার জন্য সম্পদ আছে কিন্তু সাথে সাথে অশান্তি আছে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা ইসলামে ব্যক্তিগত জীবনে সম্পদের খরচ পরিবারের জন্য সম্পদের খরচ আত্মীয় প্রতিবেশী তাদের জন্য সম্পদের খরচ এটা কার জন্য কি পরিমাণ খরচ করা হবে একটা নীতিমালা আছে ইসলাম কার হক কত দূর স্ত্রী সন্তানের কি পরিমাণ হক বাবা মার হক কি পরিমাণ আত্মীয় স্বজনের হক কি পরিমাণ ইসলামের একটা নীতি আছে না একটা নীতি আছে কিন্তু সমাজের সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠী এদের জন্য কি আছে এদের হক আছে এই সম্পদে সম্পদ তো আমার কিন্তু এটার সাথে অনেকের হকের সম্পর্ক এখানে যেরকম আমার হক আছে আমি এই সম্পদকে ব্যবহার করব এই সম্পদের মাঝে আবার স্ত্রী সন্তানের হক আছে আবার শুধু সন্তানের হক এটা মনে করলে হবে না স্ত্রীরও হক আছে ছেলে সন্তানের শুধু হক না এখানে মেয়ে সন্তানেরও কি আছে হক আছে আমি শুধু মনে করলাম এটা আমার স্ত্রী সন্তান এদেরই হক বাবা মার হক নাই বাবা মার হক নাই আছে কিন্তু আমার কামাই যে আসতেছে আমার হাতে এনে বাবা মার হক আছে এই সম্পদের মাঝে পাড়া প্রতিবেশী এদের হক আছে দরিদ্র জনগোষ্ঠী এদের হক আছে এই সম্পদের মাঝে আমি যতদিন জীবিত আছি ততদিন ঠিক যেমন আমার তাদের হক আদায় করতে হবে এটা তো আমার নিজের জিম্মাদারি হকগুলোকে আদায় করা যদি মৃত্যু হয়ে যায় তখনও এদের হক আছে আমার মৃত্যুর সাথে সাথে এ সম্পদের মাঝে সন্তানের হক প্রতিষ্ঠিত হবে তখন এই সম্পদ সন্তান এটার মালিক হয়ে যাবে সরাসরি এবং এই জায়গায় শুধু ছেলে সন্তান মালিক হবে তা না মেয়েরাও মালিক হবে একজন ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তার সম্পদটা এটা কার হয় শুধু ছেলের বুঝলেন কিন্তু শুধু ছেলের মেয়েও এটার মালিক হয় স্ত্রী মালিক হয় শুধু ছেলে মেয়ে না স্ত্রীও কি হয় মালিক হয় ছেলে মেয়ে স্ত্রী এখানেই শেষ না বাবা মাও মালিক হয় বাবা মার অংশ আছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি হাদিসের মাঝে বলছেন যে তা তাল্লামুল ফারাইজ তোমরা এই ফারায়েজ এটা নিজেরা শিখো ও আল্লিমু হান্নাস মানুষদেরকে এই ফারায়েজ শিক্ষা দাও ফাইনাহা নিসফুল এলমি হাদিসটা এরকম যে এটাই হলো অর্ধেক এলেন এটা শিখতে হবে নামাজ রোজা এটা ঠিক যেরকম শিখতে হবে এই অধিকার এটা শিখতে হবে যে আমার কাছে কার কতটুক পাওনা এটা জানতে হবে কারণ পাওনা যদি পরিশোধ না হয় হক যদি নষ্ট করা হয় আবাদত নষ্ট হয়ে যায় হক যদি নষ্ট হয় এবাদত নষ্ট হয়ে যাবে হক নষ্ট হয়ে গেলে এবাদত নষ্ট হয়ে যাবে এই জন্য হক নষ্ট করা যাবে না হক নষ্টকারী ব্যক্তি তো জান্নাতে যেতে পারবে না সেই কোনো ব্যক্তি যদি মারা যায় তার আপন জনেরা কে কি পরিমাণ হক পাবে এটা আল্লাহ কোন ব্যক্তির কাছে এই জিম্মাদারি দেন নাই যে তুমি লিখে যাবা বরং আল্লাহ নিজে লিখে দিচ্ছেন আমার মৃত্যুর পর আমার সম্পদটা আমার নিকট জনরা আমার আপন জনরা কে কতটুক পাবে এটা আমি লিখে দিয়ে যাব এই অনুমতি আল্লাহ আমাকে দেন নাই বরং আল্লাহ লিখে দিয়েছেন যে এতটুকু পাবে আল্লাহ লিখে দিয়েছেন সুতরাং আল্লাহর লেখার উপর কলম ধরার অধিকার কারো আছে আল্লাহ লিখে দিছেন তো এখানে কেউ যদি কলম ধরে সে জালেম আল্লাহর কলমের উপর কেউ যদি কলম ধরে সে কি জালেম সে জালেম সে অন্যায়কারী তবে কেউ যদি জীবিত অবস্থায় তার সন্তানদেরকে তার সম্পদ লিখে দিতে চায় এক্ষেত্রেও ইসলামের নীতিমালা আছে কেউ যদি মনে করে যতদিন আমি মালিক আমি স্বাধীন এখানেও নীতিমালা আছে ইসলামের অনেকে আল্লাহর এই বিধানগুলো জানেন না জানার চেষ্টাও করেন না অনেকে জানে না জানার চেষ্টাও করে না আবার অনেকে কিছু জানে তারপর এটার মোকাবেলা করতে চায় কিছু জানে যে আমার যেহেতু ছেলে নাই মেয়েরা আছে আমার পুরা সম্পদের মালিক মেয়েরা হবে না এটা জানে যেহেতু মেয়েরা হবে না এখানে ভাইরা চলে আসতে পারে ভাতিজারা চলে আসতে পারে তখন ভাই ভাতিজা এদের হক নষ্ট করার জন্য এদের হক নষ্ট করে মেয়েদেরকে লিখে দিয়ে যায় এটা জানে যে পাবে না পাবে না যেহেতু আল্লাহর বিধান অনুযায়ী যেহেতু পাবে না আমি লিখে দিয়ে গেলাম এই কাজ করে অনেকে আত্মীয় স্বজনরে না দিয়ে বাইরের কেউরে লিখে দিয়ে যায় একজনটা বালক পুত্র নিয়ে আসে করে লিখে দিয়ে যায় যে আমি একবার কেউরে দিব না দেখেন এই সমস্ত কাজের দ্বারা একজন ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হয় আর তার আখেরাতটা একদম বরবাদ হয়ে যায় সে তার মৃত্যুর পরও মানুষদেরকে ঠকানোর কাজ করে গেল জীবিত অবস্থায় মানুষদের হক কতটুকু আদায় করছে এটা পরের বিষয় সে জীবিত অবস্থায় সিদ্ধান্ত নিয়ে গেল যে আমার মৃত্যুর পরও আমি ঠকাবো সে মৃত্যুর সিদ্ধান্ত নিচ্ছে মানুষদেরকে ঠকায়া মানুষ তো মৃত্যুর আগে চিন্তা করে যে কেউ রে না ঠকায়া আমার মৃত্যুটা যেন সুন্দর হয় সে এই ধরনের সিদ্ধান্তের দ্বারা একটা অসন্ধর মৃত্যুকে বেছে নেয় তার মৃত্যু হচ্ছে কিন্তু সে জালেম সে তার আপন জন নিকট জন একদম নিজের ওয়ারিসদের প্রতি জুলুম করে সে মৃত্যুবরণ করতে আজকে দেখেন আল্লাহর বিধানকে না জানার কারণে ইসলামী নীতিমালা না জানার কারণে অথবা স্বল্প জানার কারণে অথবা ভুল জানার কারণে অনেকে মনে করে যে এটা মনে হয় এটা ইনসাফ তাহলে কি আল্লাহ ভুল করলেন আল্লাহ যেইভাবে বন্টন করেছেন এ বন্টনটা তুমি কি তাহলে ভুল মনে করো বা আল্লাহর বন্টনটাকে তুমি কি জুলুম মনে করো আর তুমি ইনসাফ পূর্ণ বন্টন করার সিদ্ধান্ত নিচ্ছ আল্লাহর উপর খুব বোঝা দরকার আল্লাহর উপর কলম আমি ধরতেছি কেন আল্লাহর সিদ্ধান্তের উপর কেন আমি কলম লিখতেছি তাহলে আল্লাহর সিদ্ধান্তটা আমি মনে করতেছি ভুল এই সমস্ত বিষয়গুলো ভাবা চাই আজকে পরিবার জীবনের অশান্তি কলহ দ্বন্দ্ব ইত্যাদির অন্যতম কারণ হল সম্পদ আজকে সম্পদ আছে কিন্তু আমরা জীবনকে শান্তিপূর্ণ করতে পারছি না সম্পদ আছে কিন্তু ঘরগুলোতে শান্তি নাই অথচ আমরা এটা আশাবাদী যে সম্পদ শান্তি আনে কিন্তু আমারও সম্পদ আছে কিন্তু শান্তি নাই কারণ ইসলামের নীতিমালাগুলোকে আমি লঙ্ঘন করে যাচ্ছি দেখেন আল্লাহর বিধান খুব স্পষ্ট ওর কোরআনি করিমের সুরায় নিসার মাধ্যমে একটা পূর্ণ রুকু এই বিষয়ের আলোচনা পেশ করা হয়েছে আল্লাহ হুকুম দিচ্ছেন ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম আউলাদিকুম আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন কুম আল্লাহ কুম মানে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ইউসি হুকুম দিচ্ছেন হুকুম দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে হুকুম কি হুকুম মিসলু যে ছেলেদের জন্য তোমাদের সন্তানদের যারা ছেলে তারা অংশ পাবে তোমাদের সম্পদে মিসলু হাজিল উনসাইন দুই মেয়ের সমান মেয়েরা পাবে এক ভাগ ছেলেরা পাবে দ্বিগুণ মেয়েদের দ্বিগুণ অংশ ছেলেরা পাবে আল্লাহ নির্ধারণ করে দিলেন এটি নির্ধারণ করে দিলেন কে সুতরাং মেয়েদেরকে কিন্তু অংশটা দিতে হবে এটা মেয়েদের ন্যায্য পাওনা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পাওনা যে ভাই পাবে বোনের দ্বিগুণ আজকে আমাদের সমাজের মাঝে বোনদেরকে এই অর্ধেক অংশ থেকে বঞ্চিত করা হয় তাদেরকে মাহরুম করা হয় এমন অনেক পরিবার আছে যে সমস্ত পরিবারগুলোতে মেয়েদেরকে অংশ দেওয়া হয় না এটা জুলুম বাবা যদি সম্পদ রেখে মারা যায় তো এই সম্পদ বাবার মৃত্যুর সাথে সাথেই সন্তানরা তার মালিক হয়ে যায় প্রথমেই মালিক হয়ে যায় কথাটা ভুল প্রথমে ওই সম্পত্তিকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হয় দ্বিতীয় হলো তার কোনো ঋণ থাকলে ঋণগুলোকে আদায় করতে হয় সন্তানদের এটা জিম্মাদারি আমাদের সমাজে ঋণগুলো অনেকে আদায় করে না ঋণ আদায় করতে হবে সন্তানদের বাবার যদি কোথাও ঋণ থেকে থাকে এটা বাবার সম্পদ থেকে ঋণ আদায় আগে করা হবে তারপর সম্পদকে ভাগ করা হবে আগে ঋণ আদায় করা হবে তৃতীয় বাবার যদি কোনো ওসিয়ত থাকে সে ওসিয়তকে পূর্ণ করতে হবে সে ওসিয়তটা বাবার পূর্ণ সম্পদের তিন ভাগের এক ভাগ একজন ব্যক্তি সে তার পূর্ণ সম্পদের তিন ভাগ এর এক ভাগ সম্পদ পর্যন্ত তার মৃত্যুর উপরে উইল করতে পারে ও ওসিয়ত করতে পারে কেউকে দান করার সিদ্ধান্ত নিতে পারে এর চেয়ে বেশি না আল্লাহ রসুল বলছেন যে তিন ভাগের এক ভাগ এটাই বেশি এটাকে তিনি সর্বোচ্চ বলছেন যে তোমার সন্তান তোমার যারা ওয়ারিস এরাই হলো তোমার সম্পদের হকদার তাদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া চাই না যে অসহায়ত্বের কারণে তারা অন্যের কাছে হাত পাতবে ইসলাম এটাকে সমর্থন করে না আমি আমার সব সম্পদ দান করে দিলাম আর আমার সন্তান আমার ওয়ারিস এদেরকে খালি রিক্ত হস্ত রেখে গেলাম ইসলাম এটাকে সমর্থন করে না তো বাবার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত পূরণ করা সন্তানদের কর্তব্য এটা তাদের জিম্মাদারি এটা তাদের দায়িত্ব এবং এটা ফরজ দায়িত্ব তারপর যে সম্পদ এই সম্পদটা এটা ইসলামী নীতিমালা অনুযায়ী বন্টন হবে সবার মাঝে সমানভাবে বন্টন হবে অনেক সময় দেখা যায় যে বাবার ওফাতের পর বাবার বড় ছেলে সে বাবার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর দেখাশোনা শুরু করে এটা অটোমেটিক এটার পিছনে শ্রম এবং এটার পিছনে মেধা দেওয়ার কারণে এক সময় সেই মনে করে এটা আমার বাকি ভাইদেরকে সে সহযোগিতা করে কিন্তু এটা তো বাবার এটা তো তার না এখানে বাকি ভাইদের হক আছে সেই বাবার ব্যবসা এটা যদি ছেলে যদি করতে চায় তাহলে একটা চুক্তির ভিত্তিতে করতে হবে প্রথমে যুক্তি থাকতে হবে একটা নীতিমালা থাকতে হবে এক হলে সে বেতন নিবে অন্যথায় সে শেয়ার নিবে যে কোনো একটা ভিত্তিতে সে বাবার ব্যবসায় অংশগ্রহণ করতে পারে যেহেতু অন্যদের হক আছে অনেক সময় অনেক বাবা তার ব্যবসার মাঝে তার বড় ছেলেকে অংশীদার করে একসাথে ব্যবসা করে বাকিরা তো ছোট ওইভাবে একসময় সেই জিম্মাদার হয়ে যায় এক্ষেত্রে বাবারও জিম্মাদারি যে ছেলেকে ব্যবসার মাঝে কি চুক্তির ভিত্তিতে সে অংশগ্রহণ করাচ্ছে যেহেতু তার আরো সন্তান আছে তাদেরও হক আছে এটাকে স্পষ্ট রাখা দেখা যায় বাবার ব্যবসা বাণিজ্য ইত্যাদির সম্পদ মেয়েরা যদি কোনোভাবে জমি পায়ও ব্যবসা বাণিজ্যের অংশীদার পায় না এটা অটোমেটিক ছেলেদের হাতে চলে যায় অথচ বাবার সমস্ত সম্পদ ভাগ হবে এবং তা সন্তানরা সবাই যার যা হক এটা পেয়ে যাবে এটা ইসলামের বিধান فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف কোন ব্যক্তির ছেলে নাই একজন ব্যক্তির ছেলে নাই তবে তার মেয়ে আছে তো মেয়ে যদি একজন হয় মেয়ে যদি একজন হয় তো বাবার সম্পদের অর্ধেক সম্পত্তির এ মেয়ে মালিক হবে পুরাটার না বাকি অর্ধেক পাবে কারা অংশ আছে ওটাও আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করা আছে আর মেয়ে যদি একাধিক হয় দুইজন তিনজন চারজন পাঁচজন দশজন ছেলে নাই তাহলে বাবার পূর্ণ সম্পদের তিন ভাগের দুই ভাগ এটা মেয়েদের মাঝে ভাগ করে দেওয়া হয় আর বাকি এক ভাগ এটার অন্য হকদার আছে অন্য হকদার আছে নির্ধারণ করা হকদার আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হকদার আছে এটা গেল ছেলে মেয়েদের ব্যাপারে হুকুম আল্লাহর বিধানে কোন ব্যক্তি যদি মৃত্যু হয় তার বাবা মা যদি জীবিত থাকে ছেলের মৃত্যু হয়ে গেছে তার বাবা মা জীবিত যেমন এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার বাবা মা জীবিত আমার আল্লাহ তালা ওনাদেরকে হায়াতের মাঝে রাখছেন আবার আমার সন্তানও আছে আমার স্ত্রী আছে একটা ছেলে আছে তিনটা মেয়ে আছে এই অবস্থায় আমার যদি মৃত্যু হয় আমার সম্পদ আমার ছেলে মেয়েরা পাবে স্ত্রীর হক আছে স্ত্রী পাবে আবার আমার বাবা মা যে আছে তারাও পাবে তাদের হক আছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ নির্ধারণ করে দেয়া আজকে আমাদের সমাজে অনেকে মনে করে যে এটা শুধু ছেলে মেয়েদের হক এটা শুধু ছেলে মেয়েদের হক এটা একটা ভুল ভুল অনেক সময় দেখা যায় পূর্ণ সম্পদ স্বামীর মৃত্যুর পর এটার খবরদারি স্ত্রীর হাতে চলে যায় স্বামীর মৃত্যুর পর পুরাটা স্ত্রীর কর্তৃত্বে চলে যায় অথচ পুরাটার মালিক তো স্ত্রী নিজে না ছেলে মেয়েরা আছে ছেলে মেয়েদের হক ছেলে মেয়ে যদি এতিম হয় মা ইচ্ছা করলেই যা খুশি তাই করার অধিকার রাখে না ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ কোন ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় সে যদি সম্পদ রেখে মারা যায় তার বাবা মা জীবিত এখন এই অবস্থায় এটা দেখতে হবে তার সন্তান আছে না সন্তান নাই স্ত্রী সন্তান আছে না স্ত্রী সন্তান নাই শুধু বাবা ভাই আছে এরকম হইতে পারে না বিয়ে করে নাই টাকা পয়সা রেখে গেছে বাবা মা আছে কিন্তু বাবা মাই মালিক হবে যদি সন্তান থাকে তাহলেও বাবা মা মালিক হবে সুদুস পূর্ণ সম্পদের ছয় ভাগের এক ভাগের মালিক বাবা ছয় ভাগের আরেক ভাগের মালিক মা মা বাবার হক আছে না নাই আছে কিন্তু একটি ছেলের মৃত্যুর পর মা জীবিত মাকে হক দেওয়া হয় না সমাজ দিতে চায় না মা যদি চায় সমাজ বিচার ডাকে এটা কেমন মা ছেলের সম্পদে ভাগ চায় নাতিগুলোর ভাগ মারতে চায় সমাজে বিচার হয় এটা নিয়ে কিন্তু আল্লাহ যে হক দিয়ে রাখছেন মায়ের এই হক তো কার দেয়া আল্লাহর দেয়া মা এটার পাওনা এটা তাকে দিতেই হবে এটা যদি তাকে না দেওয়া হয় তাকে বঞ্চিত করা হবে এই সম্পদ ছেলে মেয়েদের জন্য তো জায়গ হবে না এই সম্পদটা এটা মায়ের না এটা যদি ছেলে মেয়ে নাতিরা যদি ভোগ করে নানির সম্পদ ভাবে জায়েজ হবে কিন্তু হবে না ছেলে মারা গেছে তার কোনো সন্তান নাই তার বাবা মা সম্পদের মালিক হবে পূর্ণ সম্পদের মালিক কি কারা হবে বাবা মা হবে আর যদি সন্তান থাকে তাহলে পূর্ণ সম্পদের মালিক বাবা মা হবে না তবে বাবা ছয় ভাগের এক ভাগ মা ছয় ভাগের এক ভাগ অর্থাৎ সম্পদকে ছয় ভাগ করে এর দুই ভাগ বাবা মা নিয়ে নিবে আর বাকি চার ভাগ যেটা আছে এটা তার সন্তান তার স্ত্রী এদের মাঝে ভাগ হবে বাকি চার ভাগ ছয় আনার দুই আনা বাবা মাকে দিয়ে দিতে হবে বাকি চার আনা এটা তার সন্তান যতজনই থাক তাদের মাঝে স্ত্রীকে হক দিয়ে স্ত্রীর হকের আলোচনা আসতেছে স্ত্রীকে তার হক দিয়ে সন্তানদের মাঝে বাকিটা কি করতে হবে ভাগ বাটোয়ারা করতে হবে এটা তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওর আমি ক্যারিমের সুস্পষ্ট আয়াত এ ব্যাপারে আছে এটাকে লঙ্ঘন করা এটার উপর কলম লেখা এটার উপর কথা বলা আল্লাহর সিদ্ধান্তের উপর কথা বলা এবং সেক্ষেত্রেও বাবা মাঝে মালিক হবে মা কত চুপ পাবে বাবা কত চুপ পাবে আবার কিছু কিছু ক্ষেত্র আছে তখন ভাই বোনেরাও পায় লম্বা আলোচনা সব কোরআনে করিমের মাঝে আছে আল্লাহ বলছেন সন্তান নাই তো বাবা মা মালিক হবে খালি উম্মিহি সুলুস তার মা পাবে তিন ভাগের এক ভাগ বাবা পাবে বাকি দুই ভাগ সন্তান মারা গেছে বাবা দুই ভাগ মা এক ভাগ আবার বলতেছে ফাইন কান আলাহ একোয়া যদি তার ভাইরা থাকে ভাইরা আছে তাহলে খালি উম্মিহি সুদুস তাহলে মা ছয় ভাগের এক ভাগ পাবে কারণ ভাইদেরও ভাগ চলে আসবে ভাই বোনদের ভাগ আসবে এই বিধান আল্লাহর বিধান আবার আল্লাহ বলতেছেন দেখো এই ভাগবত আর করো ঠিক আছে কিন্তু মিম বাদি ওসিয়াতিন তার ওসিয়ত কি পূর্ণ করার পর কিন্তু ভাগ করতে হবে ইউসি বিহা যে ওসিয়ত সে করেছে আউ দায় ঋণ তার কোন ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে তারপর তোমরা সম্পদকে ভাগ করবে দেখেন এরপরের আয়াতটা খুব গুরুত্বপূর্ণ এরপরের যে বাক্যটা এই মিরাতের ক্ষেত্রে যে বিষয়টা বুঝা চাই এটা হলো এই আয়াতটা এই আয়াতটা পড়া চাই বুঝা চাই এই আয়াতটা না বুঝার কারণেই অনেক সমস্যা আমাদের আল্লাহ বলতেছেন আবা উকুম আবনা উকুম آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما দেখেন সম্পদ থাকলে আমরা চিন্তা করি আবার চেয়ে বেশি উপকারে আসবে এটা হলো সবার আগে চিন্তা মাথায় আসে টাকা আছে এখন এই টাকাটা খরচ করার আগে চিন্তা করি টাকাটা কারে দিব কারে দিলে আমার বেশি উপকার হবে আর কারে দিলে লস তখন আমরা চিন্তা করি ছেলেরে দিব না মেরে দিব মেয়ে তো আরেক ঘরে ফেলে দেবো এরে দিলে তো লস ছেলেরে দিলে লাভ চিন্তা করে বাবা মা তাদেরকে দিব না ছেলে মেয়েদেরকে দিব চিন্তা ভাবনা করে মনে করে বাবা মা কয়দিন আছে ওনাদেরকে দিলাম কিন্তু দিলে তো এটা যাইব গা ছেলে মেয়ে থাকবে এদেরকে দিলে কি হবে লাভ হবে এই চিন্তা এটা সম্পদ যেহেতু আছে এখন হলো লাভ লসের চিন্তা সম্পদটা কারে দিবে আমার সম্পদ ছেলেকে দিব না মেয়েকে দিব এটা মা পাবে না বউ পাবে মায়ের সাথে মনে করি জীবন তো শেষ আর কয়দিন কিছু দেই মারে কিন্তু বউরে মনে করি যে তারে খুব সাজায় গুছায় রাখতে হবে কারণ বউয়ের সাথে আমার থাকতে হবে অনেক দিন বাবা মার সাথে যদি আরো দশ বছর থাকা হয় বউয়ের সাথে হায়াত যদি থাকে চল্লিশ বছর চল্লিশ বছর থাকতে হবে এটা হলো প্রথমে চিন্তা করি তারপরে এই চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেই অনেকে চিন্তা করে ছেলে নাই একটা ছেলে পালে চিন্তা করে আমি যখন বুড়া হয়ে যাবো এই ছেলে আমারে দেখবে এই ছেলে আমার চিকিৎসা করবে বাইরের ছেলেরা তো আমার এসে দেখবে না এজন্য যেহেতু সে দেখবে সে চিকিৎসা করাবে এই জন্য তার নামে লিখে দেয় কারণ এই জায়গায় দিলে মনে করে আমার লাভ বেশি যে তোমাদের সন্তান তোমাদের বাবা মা একদিকে সন্তান আরেকদিকে বাবা মা লা তাদরুনা দেখো তোমরা কিন্তু জানো না কে বলতেছেন আল্লাহ জবাব দিচ্ছেন যে তোমরা জানো না লাদরুনা শব্দের অর্থ যে তোমরা তো জানো না যে তাদের মাঝে কে না পা তোমাদের বেশি উপকারে আসবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু তোমার নাই যদিও তুমি এই সিদ্ধান্ত নিচ্ছ এই যে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে আমার ছেলে আমার বেশি উপকারে আসবে এই যে তুমি সিদ্ধান্ত নিচ্ছ আমার মেয়ে বেশি উপকারে আসবে ছেলে দিয়ে হবে না এই সিদ্ধান্ত নিচ্ছ যে কিসের ভিত্তিতে নিচ্ছ কালকে কি ঘটবে তোমার তো জানা নাই তুমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নাও তুমি আগামীকালকে জানো না আজকে থেকে এক বছর পর কি হবে তা তুমি জানো না তুমি এই সিদ্ধান্ত কিভাবে নিচ্ছ দুনিয়া এবং আখেরাতে কে তোমার জন্য উপকারী আর কে তোমার জন্য ক্ষতিকর এই জ্ঞানটা তো তোমার নাই তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিভাবে آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله বলতেছে ফারিজা ফারিজা মানে কি ফরজ মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফরজ এটা এটা মানো আল্লাহ হুকুম দিচ্ছেন এটাকে মানো নিশ্চিত কানা হাকিমা নিশ্চিতভাবেই আল্লাহ কানা আলিমা তিনি মহাজ্ঞানী তিনি এখন যেমন জানেন আগামী কালকেও তিনি জানেন তিনি ভবিষ্যৎ দ্রষ্টা ভবিষ্যৎকে তিনি জানেন কে জানেন আলিমান হাকিমা হাকিমান তিনি প্রজ্ঞার অধিকারী তিনি বুঝি শুনেই কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন যা তোমার জন্য কল্যাণকর যা তোমার জন্য উপকারী সেই সিদ্ধান্তটা আল্লাহর তরফ থেকে এসে গেছে এটাকে মেনে নাও তোমার জীবন উপকারী হবে এটাকে যদি বাদ দাও তোমার জীবন থেকে উপকার এটা নষ্ট হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের সমাজে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দৃষ্টান্ত অনেক এবং এরকম অনেক দৃষ্টান্ত আমাদের সমাজের মাঝে ভুরি ভুরি যে এই সিদ্ধান্ত আমাদের জন্য ক্ষতিকর যে লোকটা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অনেক উদাহরণ আমাদের সমাজের মাঝে আমরা তাকাইলে দেখতে পাবো একজন ব্যক্তি এক ছেলে দুই মেয়ে কি করলেন ছেলের নামে সমস্ত সম্পদ লিখে দিলেন উনি চিন্তা করলেন মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলাম কোন ধনকূপের সাথে বাড়িওয়ালার সাথে গাড়িওয়ালার সাথে মেয়েদের তো বিয়েই দিছি বড় জায়গায় এদেরকে আর সম্পদ দেওয়ার দরকার নাই ছেলের তো সম্পদ দিয়ে আমার একটা কিছু করে দিতে হবে কারণ ছেলেটা তো আমার এরা তো আর অন্য কেউ দিবে না এজন্য ছেলের নামে সম্পদ সব লিখে দিছে মেয়েদের নামে কিচ্ছু দেয় নাই এখন দেখা গেল বাবার আগেই ছেলে শেষ বাবার আগেই ছেলে শেষ হয় না বাবার আগে ছেলে পৃথিবী থেকে বিদায় নেয় না এরকম আমাদের সমাজে আছে না নাই আছে তো আল্লাহ কার কখন মৃত্যু লেখা রাখছে কেউ জানে কেউ জানে সে মেয়েদেরকে বঞ্চিত করছে ছেলেদের নামে সম্পদ লিখে দিছে ছেলেরা ওই ঘরে বউ আসছে বউয়ের সাথে ছেলেদের আলাদা জীবন বাবার খবর ছেলেরা নেয় না ওই যেই মেয়েরে বঞ্চিত করছে বুড়া বয়সে ওই মেয়ের বাড়িতে গিয়ে থাকে মেয়ে বাবা মার চিকিৎসার ব্যবস্থাপনা করে বাবা মার খোঁজ খবর রাখে এরকম উদাহরণ সমাজে আছে না সমাজে এরকম উদাহরণ আছে মনে করছিল ছেলে দেখবে এজন্য ছেলেরে কি করছে সম্পদ দেখে দিছে বাড়ি লিখে দিছে গাড়ি লিখে দিছে ছেলে আমারে দেখবে বুড়া বয়স উনি যখন বুড়া হয়েছে ছেলের তখন সংসার হয়েছে ছেলে সম্পদ দিয়ে সংসারের খোঁজখবর নেয় ছেলের যে ছেলে ওই ছেলের দশ হাজার টাকা দেওয়া দেয় পহেলা উৎসবের বৈঠক মজা করার জন্য কিন্তু বাবারে একশো টাকার ওষুধ কিনা দেয় না অথচ এই বাড়ি বাবার বাবার চিকিৎসা করায় না বুড়া হয়ে গেছে এত চিকিৎসা করায় কি হইব তখন তো মরেই যাইব মরেই যাবে চিকিৎসা করায় না কারণ আসলে তো চিকিৎসা বলে যে চিকিৎসা করায় তো কিছু হবে না হুজুর একটু বিলাত করায় দেয় অনেকে স্ত্রীর নামে সব লিখে দিয়ে যায় ছেলেদের চিন্তা করে যে ছেলেরা তো আমার পরে আমার বৌড়ে দেখবে না এই জন্য স্ত্রীর নামে সব লিখা দিয়ে যায় এরকম উদাহরণ অনেক আছে স্ত্রীর নামে লিখে দিচ্ছে স্ত্রী আরেক জায়গায় গেছে না সম্পদ পায়ে গেছে তার তো আর থাকার দরকার নাই বা স্ত্রী তখন স্বামীর বুড়া বয়স এখন স্বামীর কদর করে না অনেকে এমন আছে ছেলে মেয়েদেরকে লিখে দিয়ে দিছে আগে মেয়েদেরকে লিখে দিছে মেয়ে তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বিদেশ চলে গেছে বিয়ে দিছে বড় জায়গায় বিদেশ চলে গেছে প্রয়োজন পড়ছে বাবা যে লিখা দিছে সম্পদ বেচাও ফেলাইছে সে তার ভাইদেরকে ঠকাইছে ভাতিজাদেরকে ঠকাইছে এখন সে যখন অসুস্থ ভাতিজারাই নিয়ে হসপিটালে দূর পারে মেয়ে তোর হসপিটালে নিয়ে দূর করতে পারে না জামাই ব্যস্ত জামাইয়ের সময় নাই ওই যে বঞ্চিত করছে ভাতিজাদেরকে মেয়েদেরকে দিয়ে সেই ভাতিজারাই এখন তার সম্বল আল্লাহ বলতেছেন লাদরুনা এই সিদ্ধান্ত নিও না তুমি জানো না আইহুম আকরাবুল নাফা তাদের মাঝে কে তোমার জন্য বেশি উপকারী হবে এই সিদ্ধান্ত তুমি জানো না এই সিদ্ধান্ত তুমি নিও না আল্লাহ আল্লাহ বলতে স্ত্রীকে দাও স্ত্রীর যেটা হক এটা দাও সন্তান যতটুকু পাও না সন্তানকে পাওনা দেও ঠিক আছে না তুমি আরেকজনের পাওনা ধ্বংস করে তোমার সন্তানের সন্তানের পাওনা দিচ্ছ কেন তুমি তো সন্তানকে দিচ্ছ তার পাওনা দিচ্ছ না তুমি অন্যের পাওনা অন্যের অধিকারকে নষ্ট করে তুমি তোমার সন্তানকে দিচ্ছ তুমি ছেলেকে সব দিচ্ছ তুমি তো মেয়ের অধিকারকে নষ্ট করে ছেলেকে দিচ্ছ ছেলেকে দাও ছেলের পাওনা ছেলেরে দেও তুমি মেয়ের হক নষ্ট করছো কেন তোমার স্ত্রী সন্তান এদেরকে তাদের হক দাও কিন্তু বাবা মার হক তুমি নষ্ট করছো কেন স্ত্রীকে তুমি তার পাওনা দাও কিন্তু ছেলে মেয়ে বাবা মা তাদের হক নষ্ট করে কেন স্ত্রীকে তুমি অন্যের হক লিখে দিচ্ছ মিরাসের ব্যাপারটা ইসলামের এরকম একটা বিধান এখানে সরাসরি কোরআনে করিমের মাঝে কার কতটুকু অংশ এটা আল্লাহ বলে দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন দেখেন ইল্লাম স্ত্রী মারা গেলে স্বামীর হকার স্ত্রী যদি মারা যায় স্ত্রীর সম্পদে স্বামীর হক আছে স্বামীর পাওনা আছে এই যে আল্লাহর কোরআন ওয়ালাকুম নিসফুমা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ আল্লাহ যদি তোমাদের স্ত্রী মারা যায় আর তার যদি কোনো সন্তান না থাকে তাহলে স্বামী স্ত্রীদের স্ত্রীর সম্পদের অর্ধেকের মালিক হয়ে যাবে স্বামী স্ত্রী মারা গেছে স্ত্রীর সন্তান নাই সন্তানহীন অবস্থায় স্ত্রী মারা গেছে এ অবস্থায় স্বামী স্ত্রীর অর্ধেক সম্পদের মালিক হবে কে স্বামী কে করেছেন আল্লাহ করছেন যদি সন্তান থাকে পালাকুমুর রুবু মিম্মা তারাকনা তাহলে স্ত্রীদের রেখে যাওয়া সম্পদে স্বামীর হক আছে চার ভাগের এক ভাগ এটার মালিক হবে স্বামী চার ভাগের এক ভাগ এটার মালিক হবে সন্তান থাকলেও ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাক্তম এরপরে স্ত্রীর হকের আলোচনা আল্লাহ করতেছেন আগে স্বামীর হকের আলোচনা করছে তারপরে স্ত্রীর হক তোমরা যদি তোমাদের সম্পদ রেখে যাও তোমাদের যদি সন্তান না থাকে স্ত্রীরা স্বামীর সম্পদের চার ভাগের এক ভাগের মালিক হবে সন্তান নাই স্বামী মারা গেছে সন্তান নাই স্বামীর সম্পদ আছে স্ত্রী চার ভাগের এক ভাগ সম্পদের মালিক হবে কে স্ত্রী সন্তান আছে স্বামী মারা গেছে সন্তান আছে তাহলে স্ত্রীরা স্বামীদের রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগের মালিক হবে দেখেন আমি তর্জমা করে শোনাচ্ছি হুকুমগুলো কার আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ তিলকা এগুলো হুদুদুল্লাহ আল্লাহর আইন আল্লাহ বলতেছেন আমার আইন খুঁজতেছ যে আল্লাহর আইন কি এগুলো হলো আল্লাহর আইন তিলকা হুদুদুল্লাহ এই আইনগুলো কার আল্লাহর আল্লাহ বলতেছেন এই আইনগুলো আমার ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে অর্থাৎ আল্লাহর আইন মানে এই আইনগুলো আল্লাহর আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে আল্লাহ এবং আল্লাহর রসুলের আইন মানে ইউদেখিলহু জান্নাত আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের সম্পর্ক এই যে আইন মানার সাথে এই আইন মানার সাথে হলো জান্নাতের সম্পর্ক আর এই আইনকে কেউ যদি অমান্য করে আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে তার রসুলকে অমান্য করে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুদুদ মানে আইনকে লঙ্ঘন করে ভঙ্গ করে আড্ডা নষ্ট করে আল্লাহর আইন মানে না রসুলের আইন মানে না আল্লাহ বলতেছেন ইউদ নার আল্লাহ তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন যারা আল্লাহ আল্লাহ রসুলের আইন মানে না আল্লাহ তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন খালিদান ফিহা সেটাই চিরকাল থাকতে হবে ওয়ালাহু আদাব মুহিন আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি হবে তাদের ইসলাম হল একটা জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং ইনসাফ পূর্ণ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের অনুসরণ আমাদের জন্য দুনিয়ার স্বস্তি দুনিয়ার শান্তি আখেরাতের আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি আর এই ইসলামকে যখন অমান্য করা হয় দুনিয়ায় অশান্তি আখেরাত বরবাদ আমরা দেখা যায় সম্পদ সম্পদের মাঝে যে হকগুলো আছে গরিবের হক আছে গরিবের হক আছে এই সম্পদে আল্লাহ বলতেছেন তাদের সম্পদের মাঝে আছে গরিবদের জন্য হক ভিক্ষুকদের হক আছে সম্পদ আছে এই সম্পদকে জমায় ছেলে মেয়েদের জন্য বাবা মারেও দেন অথচ আল্লাহ রসুল হাদিসের মাঝে বলছেন আন্তা মালুকালি আবিকা তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার সন্তানের সম্পদে বাবার এমন অধিকার আছে ইসলাম দিচ্ছে তুমি আন্তা ও মালুকা এবং তোমার সমস্ত সম্পত্তি আবিকা কার তোমার বাবার সন্তানের এই অধিকার ইসলাম দেয় নাই বাবার অনুমতি ছাড়া সম্পদ খরচ করে ফেলাও বাবারটা কিন্তু বাবার এই অধিকার আছে ছেলের কাছ থেকে কখনো অনুমতি ছাড়াও ছেলের সম্পদ বাবা এখানে কি করতে পারে যেন ভূমিকা রাখতে পারে সিদ্ধান্ত নিতে পারে বাবা আন্ত মা লুকালি আবিকা আল্লাহ রসুলের হাদিস আজকে সন্তান বাবা মার ফিকির করে না সব হক স্ত্রীর একদিকে টাকা কামায় আরেকদিকে টাকা ঢালে সব স্ত্রীর পিছনে বাবা আমার পিছনে টাকা ঢালে না খরচ করে না কই লাভ নাই তো আল্লাহ বলতেছেন কোথায় যে লাভ তুমি কিন্তু জানো না এই আয়াতটা মুখস্থ রাখবেন না কে বলতেছেন এটা ভাইতুল হাতিক মসজিদের ইমাম সাহেবের কথা না এটা আল্লাহর কথা না তুমি জানো না আইকুম যে তাদের মাঝে কে আক্রাবুল আকুম না পা তোমার জন্য বেশি উপকারী জানো না তুমি এটা জানেন কে দুনিয়া এবং আখেরাতে কারা আমার জন্য বেশি লাভজনক এটা একমাত্র জানেন কে হাদিসের মাঝে আল্লাহ রসুল বলছেন রিজাল রব রিজাল ওয়ালিদ আল্লাহর সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টির সাথে এটা সম্পর্ক সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদ বাবা মা তাদের অসন্তুষ্টি এটা আল্লাহর অসন্তুষ্টির কারণে ইসলামকে জানা চাই এবং জীবনকে ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালিত করা চাই বাবার সম্পদ বোনের হক আছে এই জায়গায় কোন ভাই যদি বনের হককে নষ্ট করে হাসরের ময়দানে এ হক কিন্তু আদায় করা হবে অনেকে মনে করে বাবার কাছ থেকে তো লিখে নিচ্ছি এখন এটা আমার কারণ বাবা যে লেখা দিলেন কিভাবে দিলেন এটা দেখতে হবে না আমার দিছে আমি খাইছি উনি যে চুরি করে আইনে দিলেন অন্যের হক নষ্ট করে তোমাকে দিলেন এটা দেখতে হবে এটা হারাল না এটা হারাম বনের হক বনকে বুঝিয়ে দিতে হবে হক নষ্টকারী জান্নাতে যেতে পারবে না তার থেকে হক আদায় করা হবে আজকে আপনি হক দিচ্ছেন না আপনার থেকে এ হক হাসরের ময়দানে একদম হিসাব করে যেটা রব্বুল আলমিনের হিসাব হবে এ হক আদায় করা হবে আপনার কাছ থেকে আপনি স্ত্রী সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন আপনার বন ঠকানো সম্পদ আপনার স্বজনদেরকে ঠকানো সম্পদ স্ত্রী সন্তানদের কাছে রেখে যাচ্ছেন হারাম সম্পদ দ্বারা কি স্ত্রী সন্তান তাদের জীবন সুখকর হবে কিভাবে ভাবেন আল্লাহ তো আপনার প্রতি অসন্তুষ্ট আপনি তো আল্লাহর দরবারে আসামি এবং আপনার এই ভুলের খেসারত আপনার স্ত্রী সন্তানদেরকেও দিতে হবে বরং কোন বাবা যদি তার বন ঠোকানো সম্পদ সন্তানদের কাছে রেখে যায় সন্তানদের জিম্মাদারি সেই হক তার ফুফুদেরকে আদায় করে দেয়া আমার বাবা আপনাদেরকে বঞ্চিত করেছিল আমরা এ হক আপনাদেরকে দিয়ে দিলাম এটা জরুরি তাদের জন্য কারণ হারাম মাল এ কালো টাকা কোনো অবস্থাতেই সাদা করার সিস্টেম ইসলামে নাই হারাম সম্পদ এটা ইসলামে হালাল হয় না হারাম সম্পদ ইসলামে হালাল হয় আপনি চুরি করে এসে দান করে দিলেন সব হবে না আপনি দানের অনেক ফজিলত শুনছেন মসজিদে দান করলে অনেক সব মসজিদ করলে আল্লাহ জান্নাতে মসজিদ তৈরি করে দিবে চুরি করে টাকা এনে মসজিদ করলেন ফজিলত পাবেন বলেন ফজিলত আসবে না বুঝতে হবে ফজিলত অর্জনের জন্য সাহাবা একরাম কি করছে সারাদিন খাটছে কষ্ট করছে হালাল কামাই করছে ওইটা নিয়ে মসজিদ আল্লাহ রসুলের কাছে পেশ করছে আল্লাহ রসুল আপনার কাছে হাদিয়া দিল আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক তো আখির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা Arab